আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ওয়ালা আলহি ওয়াসাহবিহি আজমাইন আবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে রমাদানের প্রস্তুতি সম্পর্কে আমাদের এই আসর রমাদানের প্রস্তুতির পূর্ণ সময় এখন আমাদের চলছে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম পুরো শাহবান মাস প্রায় সিয়ামের মাধ্যমে রমাদানের ফরজ সিয়ামের প্রস্তুতি গ্রহণ করতেন আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা থেকে যে শাহী হাদিসটি বর্ণিত হয়েছে ওকানায়সুম শাহবানা কুল্লা ওকানায়সুম শাহবানা ইল্লা কলিলা রমাদানের সমানার্থে তিনি প্রায় পুরো শাহবানই রোজা রাখতেন অল্প কিছু দিন বাদ দিয়ে পুরো শাহবানকে তিনি সিয়ামে কেটে দিতেন ফরজ সালাতের মধ্যে যেমন ফরজ সালাতের আগে কিছু সুন্নাত থাকে ফরজ সালাতের পরেও কিছু সুন্না থাকে ঠিক রমাদানও এরূপ রমাদানের ফরজ সিয়ামের আগে শাহবানের সিয়াম পালন করা এটি সুন্না হিসাবে কাজ করে আবার রমাদানের সিয়াম শেষে সওয়াল মাসের ছয়টি সিয়াম সেটাও সুন্না সিয়াম হিসাবে কাজ করে জোহরের সালাতের মতো যেমন জোহরের ফরজ চার রাকাতের আগে আরও চার রাকাত সুন্না আছে চার রাকাতের পরে আরও দু রাকাত সুন্না আছে রমাদানের অবস্থা এরকম অতএব সিয়ামের মাধ্যমে সিয়ামের প্রস্তুতি রসুল্লাহ সাল্লাম গ্রহণ করতেন সালফে সালাহীন থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ তাদের আমল বর্ণিত হয়েছে তারা কি করতেন কেন এই যে আকবলা রমাদান যখন রমাদান চলে আসত তারা কি করতেন বাদান একে অপরকে বিদায় জানিয়ে দিতেন হাত্তা ইয়ালতাকু ফি সালাত ঈদ একজন আরেকজন থেকে বিদায় নিয়ে নিতেন যে তোমার সাথে আর দেখা হবে না রমাদান এসে গেছে দেখা হবে ঈদের দিনে ঈদের সালাতে সুবহান আল্লাহ পুরো একটি রমাদান আমাদের সালফে সালহীন সাহাবাই কেরাম তাবেইন তারা এক মাস বন্ধুদের থেকে বিদায় নিয়ে তারা এবাদতে মশগুল হয়ে যেতেন এই সময়টি আল্লাহর সাথে কাটাবো এই সময়টি আমাদের বন্ধুদের সাথে সাক্ষাৎকারের সময় নয় এই সময়টি কোনো সমাজকর্মে কাটিয়ে দেওয়ার সময় নয় এ সময়টি কোনো ব্যবসা বাণিজ্যে কাটিয়ে দেওয়ার সময় নয় সমাজ কল্যাণের কাজ আছে মানব কল্যাণের অনেক কাজ আছে কিছু সেটা করা যায় কিন্তু আসলে রমাদান হলো আল্লাহর সাথে সময় কাটাবার মাস এটি শাহরুল্লহ জন্যই সালফে সালেহীন রমাদান আসলে একজন থেকে একজন বিদায় নিয়ে আল্লাহর সাথে তারা ব্যস্ত হয়ে যেতেন নবী সাল্লা সাল্লামের জীবন ইতিহাসের দিকে আমরা তাকালে দেখি প্রথম রমাদান যখন পেয়েছিলেন রমাদানের তিরিশটি রোজাই তিনি মসজিদে এতেকাপ করে কাটিয়েছিলেন লাইলাতুল কদরের আশায় পরে রমাদানগুলোতে দশ দিন করে এত বড় দায়িত্ব একটি রাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি তারপরে দশটি দিন শুধু আল্লাহকে নিয়ে কাটিয়ে দিতেন অথচ আমরা তো দশ দিনও সময় পাই না আমরা একদিনও সময় পাই না আমাদের রমাদান যত আসে তত আমাদের ব্যবসার গতি বেড়ে যাবে সমাজ কর্মের আমাদের গতি বেড়ে যাবে আমাদের ব্যক্তিগত পারিবারিক ব্যস্ততার পরিধি যেন আরো বেড়ে যাবে না এটা ঠিক নয় রমাদান তো আল্লাহর জন্য আসে আমাদের কাছে এই মাসটি আল্লাহর রসুল্লাহ সাল্লাম মৃত্যুর বছরে তিনি বিশটি দিন এতে কাপে কাটিয়েছিলেন এত বড় ব্যস্ততা থাকা সত্ত্বেও অতএব আমাদের কোনো ওজন আপত্তি করা চলে না যে আমার এই ব্যস্ততা আছে আল্লাহ রসুলের চেয়ে কি বড় ব্যস্ততা আমাদের কোশ্চিনকালেও নয় এত বড় ব্যস্ত মানুষটি যখন রমাদানের দশটি দিন সাধারণভাবে আবার প্রথম রমাদান যে বছর পেয়েছিলেন তিরিশটি দিনই মসজিদে এতে কাপে কাটিয়েছিলেন জীবনের শেষ রমাদান বিশটি দিন তিনি মসজিদে কাটিয়েছিলেন অতএব বুঝাই যাচ্ছে যে রমাদান মাসটি আসলে আল্লাহর সাথে কাটাবার মাস আমাদের জীবনে আমরা রমাদান পাই রমাদান আসে চলে যায় পাঁচক্ত সালাত আমরা পড়ি আমরা হজ করি আমরা অমরা করি আমরা তেলাওয়াত করি কিন্তু আমাদের জীবনে পরিবর্তনটা কোথায় আসলে আমাদের জীবনে পরিবর্তন এই জন্য নাই যে এবাদতের মূল উদ্দেশ্য আমরা বুঝি না এবাদতের এবাদতের মূল কাজ হল কত ও মনাজিল সৈর ইল্লাহ ও তাকর মিনহু আজ্জাওয়াজাল আসলে এবাদত বন্দেগী কি বন্দেগী হলো আল্লাহর দিকে যাবার রাস্তা অতিক্রম করা প্রতি সেকেন্ডে প্রতিটি এবাদত আমাকে আল্লাহর কাছে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে প্রতিটি সিয়াম প্রতিটি রমাদান গত রমাদানের চেয়ে আমাকে আল্লাহর আরো বেশি নিকটে নিয়ে যাবে প্রতি অক্ত সালাত গত অক্তের তুলনায় আরো বেশি আল্লাহ নিকটে আমাকে নিয়ে যাবে প্রতিটি সাদাকা আগের চেয়ে বেশি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে প্রতিটি তেলাওয়াত আরো বেশি আল্লাহর নৈকট্য আমাকে পাইয়ে দেবে কিন্তু আমরা তো এবাদত করি শুধু একটু সওয়াব পাবো সোয়াবের আশায় আসল যে আসলে যে ইবাদত আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আল্লাহ বলেছেন ওয়াসজুদ তারিব আমাকে সেজদা করো আমার কাছে এসো প্রতিটি সেজদা যাতে আমার কাছে তোমাকে নিয়ে আসে সহি বুখারিতে সহি হাদিস রয়েছে ওমা তাকর রবা ইলাই আবদি বিমেসলিম আবতারাত্তুহ আলাই আমার বান্দার উপরে আমি যা ফরজ করেছি সেই ফরজ প্রত্যেকটি এবাদত দিয়ে সে আমার যত নিকটে আসবে আর কোনো এবাদত দিয়ে এত নিকটে আসবে না তাহলে ফরজ এবাদতের উদ্দেশ্য কি আল্লাহর নিকটে চলে যাওয়া আরো বেশি আল্লাহ ওয়ালা হয়ে যাওয়া আরো বেশি আল্লাহকে নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া হৃদয় মন আল্লাহর জিকিরে তার ভালোবাসায় তার তাকুয়া তার ভয়ে পরিপূর্ণ হয়ে উঠবে কিন্তু কোথায় আমাদের সেই জিনিসটি আমরা যেন পথ চলছি কিন্তু আমাদের একটা স্টেশন আমরা অতিক্রম করছি না যে চরিত্র আগে ছিল সে মন্দ চরিত্র সে মন্দ চরিত্র রয়ে গেল যে মিথ্যাচার আগে ছিল এত এবাদতের মধ্যে সেই মিথ্যাচারই রয়ে গেল যে মন ছিল দুনিয়ামুখী মন পরকালমুখী হলো না সেই মন এত সিয়াম পালন করলাম এত সালাত আদায় করলাম এত তেলাওয়াত করলাম এত জাকাত এত হাজ এত অমরা করলাম এত আমাদের বন্দী করলাম মনটা তো এখনো দুনিয়ামুখী রয়ে গেল কোথায় সেটি পরকালমুখী হলো কোথায় জান্নাতমুখী হলো কোথায় আল্লাহমুখী হলো আমরা তো সেই ব্যক্তির মতোই যে এক জায়গায় দাঁড়িয়ে হাঁটতেছে এক জায়গায় দাঁড়িয়ে সারাদিন হাঁটতে পারবেন রাস্তা অতিক্রম হলো না আমরা ঠিক সেই মানুষটির মতোই এক জায়গায় ঘরে ঘরে হাঁটতেছি এক জায়গায় দাঁড়িয়ে ব্যায়াম করছি যেন আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা একদিন এক কারি সাহেবের কেরাত শুনলেন খুব দ্রুত তিনি কেরাত করছেন তখন তিনি শুনে বললেন মা করা আহাজা মা সাকাত এই লোকটি কোরআন তেলাবত করেনি আবার নীরব থাকেনি না তার নীরবতা হলো না তার কোরআন পাঠ হলো কিছুই হলো না এমা ইবনুল মুবারক আজহুদ কিতাবের এগারোশো সাতানব্বই নম্বর বক্তব্য হিসেবে আশা সিদ্দিক আলাদি আল্লাহ আনহার এই বক্তব্যটি কোট করেছেন হাসান ইবন আলী তিনি বলেছেন ইকরা ইল কোরআন আমান হাক কোরআন পড়ো কোরআন যদি তোমাকে মন্দ থেকে বিরত রাখে ফাইজা আলামিয়ান হাকা ফালাস্তা তকরা উহু কোরআন পড়লা অথচ সুদ বর্জন করল না জিনা বর্জন করল না হারাম বর্জন করল না কোনো মন্দ থেকে ফিরালো না তোমাকে কোরআন তাহলে আসলে তুমি কোরআনে পড়নি যেই সালাত আমাদেরকে ফাঁসা থেকে অশ্লীল কাজ থেকে গরিত কাজ থেকে বিরত রাখলো না আমরা কি সালাদ পড়েছি আসলে সেটি আসলে সালাদ পড়িনি সালাদ পড়ার মধ্যেই আসলে আমরা সালাদ ভুলে গেছি এটা সালাদ পড়া হলো না যেই কোরআন যেই কেরাত আমাকে মন্দ থেকে ফেরালো না ভালোর দিকে আল্লাহর দিকে এগিয়ে নিল না আমি কি সেটা পড়লাম আসলে মুখ দিয়ে পড়েছি ঠিকই কিন্তু এটা কণ্ঠনালীর নিচে গেল না লা সাল্লাম যে বলেছে ওদের নিচে যাবে না ওই এই দিয়ে কোনো কাজ না আমরা পড়ার মধ্যেই আসলে সালাদ পড়ছি না আমরা পালনের আসলে পালন করছি না আমরা আসলে করছি না এক জায়গায় দাঁড়িয়ে আছি এগুলো কতগুলো বাহ্যিক আকার আকৃতি আচার আচরণ আমরা পালন করে যাচ্ছি কিন্তু এর মূল উদ্দেশ্য কি ছিল যে প্রতিটি ইবাদত প্রতিটি তসবিহ প্রতিটি আলহামদুলিল্লাহ প্রতিটি সোহান আল্লাহ প্রতিটি আল্লাহ আকবর প্রতিটি ইল্লাল্লাহ আমাকে আল্লাহর কাছে এক ধাপ এগিয়ে নেবে বান্দা ইবাদত করতে করতে আমার কাছে আসতে থাকে প্রত্যেকটি ইবাদত তাকে আমার আমার সাথে তার যে দূরত্ব আছে দূরত্ব গুছিয়ে আমার নিকটে নিয়ে আসে তাকে আরো বেশি আল্লাহ ওয়ালা বানিয়ে দেয় আমার সাথে ভালোবাসার বন্ধনে আরো বেশি আবদ্ধ করে দেয় আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনি অব্বাসারাহুল্লাজি ইউবসিরবি তার চক্ষু হয়ে যায় যে চক্ষু দিয়ে সে দেখে ওয়াদাহুল্লাতি ইয়াবতেসুবিহা যে হাত দিয়ে সে ধরে আমি তার হাত হয়ে যাই অরেজরাহুল্লাতি এমসি বিহা তার পা হয়ে যায় যে পা দিয়ে সে হাঁটে এই যে চারটি কথা বললেন এর উদ্দেশ্য কি আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে তার চক্ষু হয়ে যায় তার হাত হয়ে যায় তার পা হয়ে যায় এর অর্থ হলো সে আমার এত কাছে চলে আসে যে আমার যা চাওয়া পাওয়া তারও সে একই চাওয়া পাওয়া ইত্তেহাদুল মুরাদ আমাদের দুজনের উদ্দেশ্য এক হয়ে যায় আমি যা ভালোবাসি সেও তা ভালোবাসে আমি যা ঘৃণা করি সেও তা ঘৃণা করে এতটা সে আমার কাছে চলে আসে তার ভাবের জগতে তার ইমানের জগতে তার চেতনা বিশ্বাসের জগতে এবাদতের উদ্দেশ্য তো এটাই কিন্তু আমরা যে সারা জীবন এবাদত করে যাচ্ছি সারা জীবন রমাদান পালন করে যাচ্ছি কই আমরা সে আল্লাহ নৈকট্য পেলাম আসলে আমরা এবাদতের শুধু খাঁচাটাই বুঝি এবাদতের ভিতরে যে আল্লাহ প্রেমের আল্লাহর নৈকট্যের যে চেতনাটি কাজ করে ওই চেতনাকে বৃদ্ধি করতে হবে হৃদয়কে ইমান ইসলাম তাওয়াক্কুল তা কোয়া আল্লাহ ভীতি দিয়ে আবাদ করে নিতে হবে প্রতিটি এবাদত করে আমি নফসকে জিজ্ঞাসা করব তুমি কি এই আবাদত করার আগে যা ছিলে এখন কি আবাদতের মাধ্যমে আল্লাহর আরও একটু কাছে যেতে পেরেছো একজন মুসাফির যখন গাড়ি চালায় ড্রাইভার গাড়ি চালায় অবশ্যই তার সামনে মিটার উঠে সে কত কিলোমিটার গতিতে চলছে আর কতটুকু রাস্তা অতিক্রম করেছে কিন্তু আমরা কই রাস্তা অতিক্রম করলাম আমরা যে আল্লাহর দিকে যাচ্ছি কই আমরা যেতে পারলাম আমাদের জীবনের কোনো চেঞ্জ নেই একজন নারী দেখা গেল সে সারা জীবন সালাদ পড়লো সিয়াম পালন করলো হজমরা করলো আজও সে হিজাব করলো না হিজাবের মাধ্যমে সে আল্লাহ নৈকট্য পাওয়ার সে চেতনাই তার আসলো না সালাতের মাধ্যমে চরিত্রটি সুন্দর হবে জীবন থেকে সব নিষিদ্ধ অবৈধ কাজ দূর হয়ে যাবে খাদ্য হালাল হয়ে যাবে আমার চেতনা ইমানই হয়ে যাবে সেটা হচ্ছে না প্রিয় দর্শক আর নয় শুধুই এবাদতের কিছু বাহ্যিক আচার আচরণ আসুন না এবাদতগুলোকে আমরা আল্লাহর দিকে যাবার স্টেশন মনে করি প্রত্যেকটি এবাদত আমাকে আল্লাহর কাছে এক ধাপ নিয়ে যাবে একটি স্টেশন কাছিয়ে দেবে যেতে যেতে আল্লাহর এত কাছে চলে যাব যে যেটা আল্লাহ বললেন যে আমি যা চাই আমার বান্দা তাই চায় নবী সাল্লামের কাছে আবু বকর সিদ্দিকের একটি সংবাদ গেল যে তিনি আম্মার ইয়াসির সোহেব দরিদ্র এসব সাহাবিদেরকে রাগান্বিত করলেন কোন একটি বিষয়ে নবীজি শুনে বললেন আবু বকর লাইন কুন্তা আকদপ্তা হুম ফাকাত আকদপ্তা রব্বাক যদি তুমি আম্মার সোহাইব ইয়াসির এসব সাহাবিকে তুমি রাগান্বিত করে এসে থাকো তাহলে তো আল্লাহকেও রাগান্বিত করে ফেলেছ কারণ ওরা তো ওরা যে বিষয়ে রাগ করবে আল্লাহ সেই বিষয়ে রাগ করবে এরা এবাদত করতে করতে আল্লাহর এত কাছে চলে গেছে আমরা এবাদত করি আর আল্লাহ থেকে দূরে সরি তার মানে আমাদের এবাদতগুলো আসলে এবাদত হচ্ছে না উল্লিল মুসল্লিন সাহুন ওই মুসল্লিদের জন্য জাহান্নাম যারা সালাত তো পড়ছে কিন্তু সালাতের মধ্যেই সালাতকে ভুলে আছে ইমাম আবনে কাসির এতে চারটি তাফসির মধ্যে একটি তাফসির করেছেন যে সে কি বলছে সে কিছুই বুঝছে না সে সালাদ পড়ছে আল্লাহ আকবর সালাদ পড়ছে আউজবিল্লা পড়ছে বিসমিল্লা পড়ছে সে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সুরা ফাতেহা পড়ছে সে কত কিছু পড়ছে কিছুই চেতনা নেই তো এটা আসলে সে সালাতের মধ্যেই সালাদ থেকে সে শূন্য থাকলো সালাদ পড়ার মধ্যেই সালাদ পড়া থেকে বিরত থাকলো মূল সালাদ তো হলো ওই সালাদ যে সালাতে আল্লাহ হুমফি সালাতিহিম ওই মুমিনরাই সফল হবে যারা তাদের সালাতের মধ্যে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হলো প্রত্যেকটি ইবাদতের দ্বারা আল্লাহর ভয়ের একটা অংশ সে অর্জন করলো উপার্জন করলো প্রিয় দর্শক তাহলে আসুন আমরা রমাদানুল মোবারককে আমরা জীবনের পরিবর্তন হিসেবে আমরা গ্রহণ করি একজন মানুষ মানুষ হয়ে ইসলাম কবুলের মাধ্যমে ইসলাম কি নিজের সব কিছুকে আল্লাহর কাছে সঁপে দেয়া আল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আমরা কি সঁপে দিয়েছি আমরা আসলে সঁপে দেইনি সব কিছু নিজের কাছে রেখে দিয়েছি মন মতো কিছু ভালো লাগলে করি না হলে করি না সাহাবাই কেরামের জীবন আমরা দেখলে দেখি ইসলাম মানেই পরিবর্তন ইসলামের আগে আর পরে অমর ইসলামের আগে কি ছিলেন অমর ইসলামের পরে কি হয়েছেন এটার নাম ইসলাম আজকে যে অমরকে সারা পৃথিবীর সব জাতি শুনলে শ্রদ্ধা করে এই উমর ইসলামের আগে কি ছিল কে তার নাম শুনত জানত তার কি গুণ ছিল মন্দ ছাড়া ক্ষতি করা ছাড়া মারামারি হানাহানি করা ছাড়া সেই ইসলাম ওমরকে কি বানালো কিন্তু আমাদেরকে কি বানিয়েছে প্রিয় দর্শক এজন্যই কোরআন নাজিল হয়েছে রমদান মাসে রমাদান মাস আল্লাহ রমাদানের পরিচয় দিতে গিয়ে এটা বলেননি যে শাহরু রমাদান আল্লাহ জি ফোরদাফি হিস রমাদান সে মাস যেখানে সিয়াম ফরজ করা হয়েছে এটা বলেননি রমাদানের পরিচয় কি দিয়েছেন শাহরু রমাদান হিল কোরআন রমাদান মাস সে মাস যাতে কোরআন নাজিল হয়েছে কোরআন হলো মানব হৃদয়ের নদী হৃদয়ের ঝর্ণা নবী সাল্লাম দোয়া করতেন কোরআন রবি আকলবি কোরআনকে আমার হৃদয়ের নদী বানিয়ে দিন আমার হৃদয়ের ঝর্ণা বানিয়ে দিন আমার হৃদয়ের জলাশয় বানিয়ে দিন আমাদের সুন্দরবনে সাড়ে চারশো ছোট বড় খাল নালা নদী আছে এই সাড়ে চারশো খাল বিল নদী নালার মাধ্যমে বিশ্বের সবচেয়ে সুন্দর ম্যানগ্রোভ সুন্দর বন গাছগাছালিতে তরুলতায় পরিপূর্ণ হয়ে আছে মানুষ দেখতে যায় পৃথিবীর কোনো ম্যানগ্রোভের জন্য যেমন অসংখ্য নদী নালার প্রয়োজন মানব হৃদয় তো একটি ম্যানগ্রোভ এখানে অসংখ্য নদী লাগে ঝর্ণা লাগে খাল বিল লাগে আল্লাহ তালা আকাশ থেকে যে একশো চোদ্দটি সুরা নাজিল করেছেন কোরআনের মনে করুন একশো চোদ্দটি সুরা একশত চোদ্দটি নদী নালা খালবিল ঝর্ণা ধারা আপনার হৃদয়কে ইমানের ম্যানগ্রোভে পরিণত করতে চাইলে ইমানের তরুলতায় সবুজ শ্যামল করে নিতে চাইলে কোরআনের একশো চোদ্দটি সুরা একশো চোদ্দটি ঝর্ণাধারা নদী নালা আপনার লাগবে এই জন্য রমাদান এসছে নাহলে হৃদয় মরুভূমি হয়ে যাবে আসলে কোরআনের এই জলস্রোত ছাড়া এই হৃদয়টি আসলেই মরুভূমি হয়ে থাকে কত দেশে দেখিয়াছি কত কত নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটেকার জলে আমি বলছি কিন্তু এ জ্ঞানের তৃষ্ণা মিটেকার জলে কোরআন ছাড়া কোরআনের জ্ঞানের এই বিপুল জলরাশি ছাড়া হৃদয়ের এই মরুভূমিকে কি দিয়ে আপনি আলোকিত করবেন আসলে রমাদান এসছেই খালি পেটে কোরআন বুঝার জন্য শাহী বুখারিতে একটি হাদিস রয়েছে কাসিরতুন শাহমুবুতু নিহিম কালিলতুন ফেকুলুবিহিম এক মানুষকে বলা হয়েছে এদের পেটে চর্বি বেশি খেতে খেতে পেট মোটা হয়ে গেছে ভুঁড়ি হয়ে গেছে ভুঁড়ি মোটা এই জন্য কলিলতুন ফেকুলুবিহিম যাদের ভুঁড়ি মোটা হয় এদের হার্টের বুঝ শক্তি কম থাকে ওই হার্ট দিয়ে যথার্থভাবে কোরআন বোঝা যায় না এই জন্য রমাদান এসছে ক্ষুধার্ত করে চর্বি ফ্যাট কমিয়ে দিয়ে হৃদয়কে সাফ করে নেবে সতেজ করে নেবে ওই সতেজ হৃদয়ে আল কোরআন বোঝা যাবে এমন সেই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হবে পরিবার পরিবর্তন হবে ব্যক্তি পরিবর্তন হবে রাষ্ট্র সারা পৃথিবী পরিবর্তন হবে একটা চেঞ্জ আসতে হবে এই জন্য তো এবাদত এসেছে আসুন তাহলে আমরা কোরআন ও রমাদান দিয়ে সিয়াম ও তাকুয়া দিয়ে একটু নিজেকে চেঞ্জ করে নিই একজন ডাক্তার যেমন তার রোগীকে প্রেসক্রিপশন দিয়ে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ দিয়ে আবার বলে দেয় আপনি এক মাস পরে দেখা করবেন ওষুধগুলো খেয়ে ডাক্তার তীক্ষ্ণভাবে তার দিকে নজর রাখে তার কথা শুনে কতটুকু পরিবর্তন হয়েছে কতটুকু উন্নতি হয়েছে এটা দেখে কারণ ওষুধ খাওয়ার উদ্দেশ্য হলো তার স্বাস্থ্যের উন্নতি হওয়া রমাদানের এক মাসের এই যে ঔষধ আসমানি ঔষধ আমাদেরকে খাওয়ানো হবে এর উদ্দেশ্য কি ইমানি স্বাস্থ্য কতটা উন্নত হলো হৃদয় কতটা আল্লাহমুখী হলো কতটা পরকালমুখী হলো কতটা ইসলামমুখী হলো কতটা সে আল্লাহ প্রেমে আরো উদ্বুদ্ধ হলো কতটা দুনিয়ার মোহ ত্যাগ করে জান্নাতের মোহে সে মোহগ্রস্ত হলো এটা কতটা উন্নতি হলো এটাই তো আল্লাহ দেখতে চাচ্ছেন আসুন সেভাবেই আমরা রমাদানকে গ্রহণ করি সেই প্রস্তুতি গ্রহণ করি ইনশা আল্লাহ তাহলে এই রমাদান এই কোরআন এই শ্যাম অতিথি যে ফল দিয়েছে বিশ্ববিখ্যাত ওস্তাদ তৈরি করে দিয়েছে মহামানব তৈরি করে দিয়েছে মহামানবদের একটা সমাজ তৈরি করে দিয়েছে আজও সেই রমাদান আছে সেই সে সুন্দর সমাজ আজও এই কোরআনে শ্যাম এই রমাদান তৈরি করে দিতে পারে আল্লাহ তালা তৌফিক দান করুন সুবাহিক আসাদু আল্লাহ রহমতুল্লাহ বরাকাত